কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে গঙ্গার তলা দিয়ে মেট্রোর টানেল বার করতে যত না সমস্যা হয়েছিল তার থেকে অনেক বেশি সমস্যা বোধ হয় ব্রেবন রোড ফ্লাইওভারের তলা দিয়ে টানেল বার করতে হচ্ছে তার কারণ ওই রুটে রয়েছে বেশ কয়েকটি হেরিটেজ বিল্ডিং কি বিল্ডিং না সিনাগগ এবার প্রথমবার যখন এই কথাটা বলেছিলাম তখন একজন আমায় জিজ্ঞেস করেছিল এই সিনাগগটা কি খায় না মাথায় দেয় তো এই গল্পটা একটু গুছিয়ে বলি fourth August seventeen ninety eight Kolkata দুর্যোগের রাত এবং সেই রাতে কলকাতায় এসে পৌঁছলেন শালোম আরন ওবাডায়া কোহেন কলকাতার প্রথম ইহুদি মানে জু কোহেনের ভারতবর্ষে পদার্পণ হয়েছে কিন্তু তার ছ বছর আগে সুরাটে এসে পৌঁছেছিলেন তিনি সিরিয়ার অ্যালেপো শহর থেকে মানে আইসিসের সঙ্গে যুদ্ধ হচ্ছিল যেখানে কয়েকদিন আগে অবধি সেই অ্যালেপো এখন যেমন আমাদের দেশে ব্যবসাতে মারওয়াড়িদের একচেটিয়া রাজত্ব তেমনি একসময় পশ্চিমে ছিল ইহুদিদের নেবোকাটনেজার এবং রোমান সাম্রাজ্যের পরপর হামলায় তারা নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন এবং ছড়িয়ে পড়েছিলেন বিশ্বের সর্বত্র তো আমাদের শ্যালোম কোহেনও ছিলেন ব্যবসাদার জুয়েলারির ব্যবসাদার এবং তারপরে তার দেখা দেখি আরও ইহুদিরা কলকাতায় আসা শুরু করেন এবং শুরু হয় কলকাতার জুয়েশ কমিউনিটি এবার ধর্মপ্রাণ হিন্দুরা যদি কোনো জায়গায় সেটেল করে তাহলে রুটি কাপড়া মাকানের পর আর দুটো জিনিসের তাদের দরকার হবেই এক মন্দির আর দুই শ্মশান ইহুদিদের ক্ষেত্রেও ঠিক তাই জুইশ সেমেট্রি তৈরি হয় নারকেলডাঙ্গা মেন রোডে আর প্রার্থনার জন্য দরকার সিনাগগ যেমন হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ তেমন টেকনিক্যালি ইহুদিদের কিন্তু আলাদা করে একটি সিনাগগ তৈরি করার দরকার নেই একটা বড় হল ঘর পেলেই হলো সেই হলটা পাওয়া গেল ব্রাবন রোডের একটি বাড়িতে যেটা ইহুদিরা কিনে নিল নাম দেওয়া হলো নেভে শালোম সিনাগগ মানে oasis of peace Neve Shalom ভেঙে নতুন করে তৈরি করা হয় উনিশশো এগারোয় তার আগে আঠারোশো ছাপ্পান্ন সালে কাছেই পলক স্ট্রিটে তৈরি হয়েছে বেতেল এল মানে হাউস অফ গড কিন্তু সবাইকে ছাপিয়ে গেল ব্রবন রোড আর ক্যানিং স্ট্রিটের মোড়ে মাগেন দাভিদ সিনাগগ মাগেন দাভিদ অর্থাৎ ডেভিড এর তলোয়ার এবং এই বিরাট সিনেগগ তৈরি করার সমস্ত খরচা দেন ইলায়াস ডেভিড জোসেফ এজরা এজরারা ছিলেন কলকাতার সব থেকে ধনী এবং সমৃদ্ধ ইহুদি পরিবার তাদের নামেই আজকের এজরা স্ট্রিট মাগেন দাভিদে ঢুকলে আজও চোখ ধাঁধিয়ে যায় বেলজিয়ান গ্লাসের ঝাড় লণ্ঠন সূক্ষ্ম কারুকাজ করা কাস্ট আয়রনের রেলিং বার্মা টিকের ফার্নিচার আজও তার জৌলুস এক ফোঁটা কমেনি যদিও কলকাতায় আজ বারো জন ইহুদিও বাকি আছেন কিনা সন্দেহ ভাবছেন কলকাতার ইহুদিরা কোথায় গেল In May of 1948, a new Jewish state, Israel, was born in a bath of blood. Jewish troops routed Arab forces from the city of Haifa in the first of a series of battles that were to reverberate through the years. উনিশশো সালে তৈরি হয় the State of Israel Kolkata নিবাসী ইহুদি স্যালি সলোমন তার ডায়েরিতে লিখে গেছেন যে সারা জীবন তিনি প্রার্থনা করেছেন যে একদিন যেন সব ইহুদিরা ইসরায়েল ফিরে যেতে পারে সেই দেশের ডাক কি উপেক্ষা করা যায় কলকাতা এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ইহুদিরা সব ছেড়ে ইসরায়েল ফিরে যেতে শুরু করলো কলকাতায় থেকে গেল তাদের কিছু স্মৃতিচিহ্ন নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে অনেক অপমান অনেক কষ্ট সহ্য করেছে নিহুদিরা বিদেশে বহু বছর কিন্তু কলকাতা তাদের আপন করে নেয় কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep